মসজিদে আসার তৌফিক ন্যায় করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ আমরা ভাবে মমিনদের প্রতি আল্লাহ সহান যে ওয়াদাগুলো রয়েছে সেগুলো আলোচনা পেশ করছিলাম এরই ধারাবাহিকতায় আজকের যে তা হচ্ছে আল্লাহ সহান মমিনদেরকে শুভ পরিণতি দান করে এখানগুলো গত সপ্তাহে আলোচনা হয়েছিল তারই সাথে সম্পৃক্ত আল্লাহ সুহান দুনিয়াতে পরীক্ষা করবেন এবং ইমানের স্তর যার যত বেশি আল্লাহ সুহান তাকে তত বেশি পরীক্ষা করেন নবীগঞ্জ যেহেতু আল্লাহর মাহলুকের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় এজন্য আল্লাহ রব্বুর আলমী নবীদেরকে সবচেয়ে বেশি পরীক্ষা করেন নবীদের পরে এরকম ভাবে যার যে ইমানের স্তর সে অনুযায়ী তারা পরীক্ষার সম্মুখীন হন কিন্তু এরপরে আল্লাহ শেষ পরিণতি এবং শুভ পরিণতি মোমিনদেরকে আল্লাহ প্রদান করবেন কোরআন কারিমের চূড়ায় হুমের উনপঞ্চাশ আয়াত আল্লাহ আগের নবীদের বিভিন্ন ঘটনা আমাদের নবীকে জানানোর পরে তিনি বলছেন এই সবগুলো হচ্ছে গায়েবের সংবাদ যা আমি আপনাকে ওহের মাধ্যমে জানাচ্ছি ما না আপনি এগুলো জানতেন না আপনার চাকরি এগুলো জানত আমি এগুলো আপনাকে ওহের মাধ্যমে জানাচ্ছি সুতরাং আপনি সবর করুন অবল থাকুন ইন্নার আপ এবার তাদের মুক্তাকিন নিশ্চয়ই শেষ পরিণতি শুভ পরিণতি মোমিনদের জন্য অবধারিত ঠিক এরকম ভাবে মহিনদের জীবনের বিভিন্ন স্তর থাকে আমরা বলেছেন যে শুভ পরিণতি এবং শেষ ফল আমরা তারা মহিনদের দান করবে এটা মহিনদের জন্য বিরাট আনন্দের বিষয় তবে মাঝখানে শুরুতে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হবে এটা আমি আগ্রহ করেছি স্বর্ণ যদি কোন মেয়ে লোকের গলার হার হতে চায় আগুনে পোড়া খেতে হয় লোহার বাড়ি খেতে হয় এরপরেই তার পক্ষে সম্ভব সুন্দরী নারীর গলার হার হওয়া আল্লাহ পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন তোরা বাকারা দুশো চোদ্দ নম্বর আসবে আমি হাসি তোমার তার তোমরা কি মনে করেছ জান্নাতে এমনি প্রবেশ করবে আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি তাদের উপরে পৌঁছেছিল কঠিন বিপদ কঠিন দুর্দশা অটল বিরূপ এবং শত্রুদের এত বড় আক্রমণ যে হাত্তা ইয়াকুল আমানু মাতা ভূমিকম্পের ন্যায় আক্রমণ যার কারণে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এবং তার সঙ্গীগণ বলতে বাধ্য হলেন মাতা নাসুল্লাহ আল্লাহ সাহায্য আর কবে আসবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা ইন্না নাসরুল্লাহি আল্লাহ সাহায্য খুবই নিকট এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তওবার 16 নম্বর আয়াতে বলছেন আন তুতরাকু তোমরা কি মনে করেছো তোমাদের কেমনি ছেড়ে দেওয়া হবে আলাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম আর আল্লাহ তারা তোমাদের মধ্য থেকে কারা আল্লাহ রাস্তায় জিহাদ করলো কারা করলো না এমনি ভাবে কারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে বাদতি মমিনদেরকে বাদতি অন্যদেরকে অন্তরঙ্গ বন্ধুকে গ্রহণ করে নাই এটা পরীক্ষা না করে আল্লাহ তোমাদের কেমন ইচ্ছে দিলেন আল্লাহ তারা বলছেন বলাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিয়া তারা আল্লাহ আল্লাহ রসুল এবং মমিনদেরকে বাদ দিয়ে অন্যদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নাই এটা আল্লাহ পরীক্ষা না করে তোমাদেরকে এমনি ছেড়ে এরপরে আল্লাহ রব্বুল আলমী কোরআন বলছেন আমি আপনাকে নবী রসুলদের সমস্ত কাহিনীগুলো জানাচ্ছি এই জন্য ভয় পাওয়ার জন্য না যুগে যুগে কষ্ট করেছেন এটা তোমাদেরকে ভয় পাওয়ার জন্য না বরং এটা এই জন্য মা রূপাকৃতিবিহীন গুহা দেয় সুরায় হুদের একশো বিশ নম্বর বলছেন এর মাধ্যমে আমি আপনার মনকে স্থির করে দিই অটল আসার জন্য আগের যুগে যারা নবী ছিলেন রসুল ছিলেন তারাও কষ্ট করেছেন আমাদের উপরে কষ্ট আসবে আমরা যদি অটল থাকি তাদেরকে যেরকম ভাবে আল্লাহ রব্বুল আলমী বিজয় দান করেছেন আমাদের জন্য সে বিজয় অবদান এটা মনে রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহী ওসাল্লাম আমাদের রসুল সাল্লাম তিনি আল্লাহর কাছে অনেক প্রিয় ছিলেন আমার আলোচনা এটা প্রায় এসে থাকি যে আল্লাহ রাসুল সাল্লাম যখন কোরআন মুখস্থ করা শুরু করলো ওই নাজল হতে লাগলো আর এটা নিশ্চিত যে গুরুত্বপূর্ণ খবর যদি শিক্ষক ছাত্রদেরকে দেয় আর বলে এই পড়াটা কালকে তোমাকে শোনাতে হবে ছাত্র কি করে শিক্ষকের সঙ্গে মুখ নাড়াচাড়া করে পড়াশোনা করে মুখস্থ করার চেষ্টা করে আল্লাহ রাসুল সাল্লাম আলী ও সাল্লামের উপরে যখন ওহি নাজিল শুরু হলো আল্লাহ রাসুল সালাম ওহি করার জন্য এরকম ভোট নাড়াচাড়া করতে আরম্ভ করলেন আল্লাহ রাবুল আলমী তার নবীকে এতটুকু কষ্ট দেওয়া বরদাস্ত করলেন না কোরআন করিম আল্লাহ তালা ওহি নাজিল করলেন تحرك নবী আপনি কোরআনকে দ্রুত মুহূর্ত করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না নিশ্চয়ই এই কোরআনকে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়া এবং এরপরে এই কোরআনকে পড়ার যোগ্যতা আমি আল্লাহ নিজে আপনাকে দান করব আমি আল্লাহ নিজে দায়িত্ব গ্রহণ করি এই গুরুত্বপূর্ণ বিষয় আপনি ঠোঁট নাড়াচাড়া করে পড়া মুখস্থ করবেন এতটুকু কষ্ট আপনার করা দরকার আরো মজার বিষয় হচ্ছে আল্লাহ রাসুল সালামকে আল্লাহ তারা বলছেন দিনের দাওয়াত দিতে গিয়ে তখন তিনি অক্রান্ত পরিশ্রম করছেন আল্লাহ তারা বলছেন তাহলে আল্লাহকে বাসরুন নফসাকা আলা আতারিহিম ইল্লাম ইউমিনু বিহা আল হাদিস আতাফা আপনি কি এই লোকগুলোর পিছনে নিজেকে ধ্বংস করে দিবেন এরা যদি ইমান গ্রহণ না করে আপনি আফসোস করে শেষ হয়ে যাবেন তার মানে এত চেষ্টা আপনার করা দরকার নেই আপনি আপনার কাজ দাওয়াত দিয়ে দেওয়া এরপরে তারা ইমান আনলো কি আনলো না এই জন্য আপনার চিন্তার কোনো বিষয় এখানে আল্লাহ রাব্বুল আলমিন তার নবীকে আমাদের কাজ করতে গিয়ে বেশি কষ্ট করার থেকে বারণ করার চেষ্টা করছে এমনি ভাবে এবার ক্ষেত্রে আল্লাহ সুবহান হুয়া তাআলা সূরা মুজাম্মিলে আয়াত নাযিল করলেন ইয়া আইয়ুহাল হে কাম কুমিল লাইলা ইল্লা তুমি রাত্রি জাগরণ করো তবে কিছুক্ষণ ব্যতিক্রম রাখো আরাম করো কতটুকু অর্ধেক রাত্রি বা তার চেয়ে একটু কমান অথবা তার চেয়ে একটু বাড়ান এরকম ভাবে আল্লাহ রব্বুর আলমিন এবাদতের ক্ষেত্রেও আল্লাহর নবী যেন সারা রাত্র এবাদত করে কষ্ট না করেন এজন্য বললেন যে অর্ধেক বা তার একটু কমাই এবাদত করেন বা একটু বাড়ান তার মানে হচ্ছে আল্লাহ তালা যেন বলতে চাচ্ছেন আপনি যেরকম সারা রাত্রে ইবাদত করলে খুশি আমি আল্লাহ সুহান আপনাকে ঘুমন্ত দেখলেও খুশি আপনাকে আরাম করতে দেখলেও খুশি আরো আশ্চর্যের বিষয় আপনি সুরায় হুজুরাতে দুই নম্বর আয়টা বলবেন আল্লাহর নবী সাল আলহি ওসাল্লাম সাহাবায় কিরামদের নিয়ে কোন বিষয়ে আলোচনা করছিলেন পরামর্শ করছিলেন একজন সাহাবির আওয়াজ আল্লাহ নবীর একটু বড় হয়ে গেল নবীর আওয়াজটা চাপা পড়ে গেল আল্লাহ রব্বুর আলমিন তা কিন্তু বরদাস্ত করেন নাই আয়াত নাজিল করলেন আমানু লা হে ইমানদারগণ খবরদার তোমরা নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলো না এমনটা যদি করো আমি তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তোমাদের সালাম তোমাদের সিয়াম তোমাদের হজ তোমাদের জাকাত তোমাদের জিহাদ তোমাদের নফল ফরত সমস্ত এবার বরবাদ হয়ে যাবে যদি নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলো অথচ তোমার টেরও পাবে না নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বললে এত বড় কঠিন ধমক দিলেন আল্লাহ তালা আপনি একটু চিন্তা করেন এই নবী যখন তাইফের ময়দানে মার খাচ্ছিলেন তখন আল্লাহ তালা দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহ তালা ওই তাইফের যুবকদেরকে পাথর মারা থেকে বিরত রাখতে পারতেন কিনা অথবা পাথরটা ওই লোকদের গায়ে উল্টা দিতে পারতেন ওহুদের ময়দানে আল্লাহর নবী যখন যুদ্ধের পোশাক পরে ময়দানে নামলেন কাফেররা লক্ষ্য করল এই লোকটাকে তীর দিয়ে আঘাত করলে কোনো কাজ হবে না লোহার পোশাক পরা তরবারি দিয়ে আঘাত করলে কোনো কাজ হবে না এই লোকটাকে মারতে হলে একটা বড় পাথর যদি মাথায় ছুড়ে মারা হয় তাহলে বসে পড়বে নিজের দেহের লোহাগুলো নিজের দেহে ঢুকে যাবে এইভাবেই তাকে হত্যা করা সম্ভব এই পরিকল্পনা নিয়ে আল্লাহর নবীর মাথার উপর একটা বড় পাথর ছুরি মারল কাজও হল আল্লাহ নবী তাল সালাম বসে পড়লেন মাথায় যে লোহার টুপি ছিল এই লোহার টুপি ভেঙ্গে আল্লাহ নবীর গালে আঘাত করে ভেঙ্গে গিয়ে মারিতে আঘাত করলো দাঁত পড়ে গেল একটা দাঁত দাঁত পড়ে গেল এরপরে সেই লোহাটা ভিতরেই থেকে গেল যুদ্ধ শেষে আরেকজন সাহাবি লোহাটা বের করার জন্য দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিলেন দুটো দাঁত তার পড়ে গেল লোহা বের হয়ে চলে আসলো আল্লাহ রাসুল সালাম রক্তে রঞ্জিত হলেন আপনি একটু চিন্তা করলে বুঝবেন আমাদের দাঁতে একটু সামান্য ব্যথা হলে আমরা কি করি লাফালাফি শুরু দেয় ডাক্তারের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যায় আল্লাহর নবী সাল আলহি ওসাল্লামের এরকম গাল ভেঙে গেল কত কষ্ট করলেন এখন বিষয়টা আগের সঙ্গে সাংঘর্ষিক দেখা যায় আল্লাহ নবী সাল্লাম কোরআন মুখস্ত করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন আল্লাহ বলছেন আপনার এত কষ্ট করার দরকার নেই আমি মুখস্থ করাই দিব আপনার সারা এবারত করা দরকার নেই আপনি কিছুক্ষণ ঘুমান আপনি দাওয়াতি কাজ করতে গিয়ে এত কষ্ট করার প্রয়োজন নেই নবীর সামনে জোরে আওয়াজে কথা বললে ওহিনাদের হয় এই যে এখন তায়েফের ময়দানের অবস্থা আপনার অহুদের ময়দানের অবস্থা এটা আল্লাহ তারা দেখতে পাচ্ছেন আল্লাহ ফিরাবার ক্ষমতা ছিল নাই কেন আল্লাহ তারা নিজেই কোরআন উত্তর দিয়েছেন যেটা আমি আগে আলোচনা করেছি কোরআনুল করিমের এই সুরায় বা কারা দুইশো চোদ্দ নম্বরে আল্লাহ বলছেন এবং শত্রুতা আক্রমণ হয়েছে ভূমিকম্পের মতো এমনকি স্বয়ং আল্লাহর নবী এবং তার সন্দীবন বলতে বাধ্য হলেন মাতা আল্লাহ সাহায্য কবে আসে এরপরেই আল্লাহ বলছেন আল্লাহ ইন্না নাসুল্লাহ করিম আল্লাহ সাহায্য খুবই নিল এমনিভাবে কিন্তু জেনে রাখো আল্লাহিন শেষ পরিণতি শুভ পরিণতি মোত্তাকিনদের জন্য অবধারিত এটা একটা আল্লাহ ওয়াদা একজন মমিনের সেজন্য এটা খুশি হওয়ার বিষয় যে আমরা জীবনে যতই কষ্ট করব অনেকে আজকে মুসলিম জাতির এই করুণ দৃশ্য দেখে ইমানের ব্যাপারে আশঙ্কায় পড়ে যায় এত লোক মার খাচ্ছে ফিলিস্তিনে মার খাচ্ছে ইরাকে মার খাচ্ছে আফগানিস্তানে মার খাচ্ছে আল্লাহ তালা মোমিনদের কেন সাহায্য করে না এমনকি অনেকে হয়তো মনেও করে বসে যে আল্লাহ আসলে আছে কিনা আল্লাহ তারা সেগুলোর উত্তর দিয়েছেন জেনে রাখো শেষ বিজয় শুভ পরিণতি মোত্তাকিনদের জন্য অবধারিত কুফারদেরকে আল্লাহ তারা মাঝে মধ্যে সুযোগ দিয়ে দেখেন মমিনরা কতদূর অটল আছে আল্লাহ সাহায্য করবেন মমিনদেরকে সেরকম মমিন তো হতে হবে আজকে আপনি কতজন মমিন দেখেন কোন মস্তিরে কোরআনের কথা বললে এমামের চাকরি থাকবে কিসের মমিন যদি মস্তিরে আল্লাহর কোরআনের কথা বললে মসজিদ ছেড়ে একেবারে বসিরা রোড থেকে আরো দূরে আরাফাতের ময়দানের মতো একটা খোলা মরুভূমি আসতে হয় এই জাতীয় মুসলমানদের সাহায্য করার জন্য আল্লাহর কোনো ওয়াদা নেই আল্লাহর কোনো ওয়াদা নেই আল্লাহ তালা কোরআনুল করিমের সুরা ইউসুফের একশো ছয় নম্বর আদেশের জন্য বলে দিয়েছেন বেশিরভাগ লোক ইমান আনে না তবে ইমান আনে শিরিক যুক্ত অবস্থায় কি অবস্থায় আল্লাহ বলেই নিয়েছেন বেশিরভাগ লোকেরা ইমান আনে ঠিকই কিন্তু ওদের ইমান সেরেক যুক্ত এই যে ইমানটা আর শেরিক যুক্ত ইমান আল্লাহ কবুল করবেন না তাহলে এখন সেরেক মুক্ত ইমানদার কয়জন আপনি তালাশ করেন রাষ্ট্রীয় সেরেক ধর্মীয় সেরেক কোনো না কোনো জড়িত আছেই যারা ধর্মকর্মে এত বিশ্বাসী না এরা আবার রাষ্ট্রীয় সেরেকে জড়িত আছে রাষ্ট্রীয় সেরেকগুলো কি কি আমরা বিস্তারিত আলোচনা করেছি আগে জনগণ সমস্ত ক্ষমতার মালিক মনে করা এরকম ভাবে নিজেদেরকে আইন প্রণেতা বিশ্বাস করা আল্লাহর আইনকে বাতিল করা আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করা সেই আইন মানতে জনগণকে বাধ্য করা এগুলো সবগুলো সিরিক এগুলো কি কেমন সিরিক এর মানি হচ্ছে আল্লাহর আইন যখন কোনো ব্যক্তি বাতিল করে নিজে আইন তৈরি করছে সে আল্লাহর আসনে বসে গেছে কারণ আইন তৈরি করার ক্ষমতা কার এখন যখন সে আল্লাহর আইনকে বাতিল করে নিজে আইন তৈরি করছে তার মানে সে নিজেই কি এরপরে এটা পরিষ্কার আজকে যদি এই বাংলাদেশি মনে করেন যেখানে মানুষ দাবি করে শতকরা আশি ভাগ নব্বই ভাগ মুসলমান আপনি চোরের হাত কাটেন কোরআন আইনটা আছে কিনা আপনি কাটলে টিকতে পারবেন তাহলে বুঝা গেল এই কোরআনের আইন যেখানে দাবি করছে নব্বই ভাগ মুসলমান এই দেশে যদি কোরআনের আইন বাস্তবায়ন করা হয় তাহলে এই দেশে থাকার কোনো সুযোগ নেই তাহলে কিসের মুসলমান কয়জন মুসলমান এই জন্য মনে রাখতে হবে ইমানটাকে মজবুত রাখবেন আল্লাহ সাহায্য কেন করেন না আল্লাহ সাহায্য করবেন আল্লাহর সাহায্য পাওয়ার যোগ্য বান্দা আমরা কিনা সেটা আবার আমাদের বুঝতে হবে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য এই শিরিক যুক্ত মমিন হলে আল্লাহ সাহায্য করবেন না এইরকম মমিনদেরকে আল্লাহ তারা জান্নাত দিবেন না বরং আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করল আল্লাহ তারা নিশ্চয়ই নিশ্চয়ই তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে আপনি বলবেন যে আমরা তো শিরিক করলেও নামাজ তো পড়ি শেয়ারের ব্যবসা যারা করেন তাদের এখন কাজে লাগবে যদিও শেয়ার ব্যবসা যায় নেই এখন বুঝাবার জন্য কাজে লাগবে একটা কোম্পানির শেয়ার একজনে কিনলে একশো আর একজনে দশটা আর একজনে একটা আর একজনে এক হাজার আর একজনে এক লাখ সকলেই শেয়ার হোল্ডার কিনে শেয়ার হোল্ডার হওয়ার জন্য অংশীদার হওয়ার জন্য ভাগ সমান হওয়া জরুরি না ভাগ সমান হওয়া ঠিক এরকম ভাবে আল্লাহর সঙ্গে শিরিক করার ক্ষেত্রেও আল্লাহর সঙ্গে শিরিক করার ক্ষেত্রেও আল্লাহর পরিবর্তে অন্যকে আল্লাহর সমান বানানো কোনো জরুরি না বরং নব্বই ভাগ আল্লাহ হুকুম মানে দশ ভাগ মাত্র আল্লাহর হুকুম বাদ দেয় এই দশ ভাগের ক্ষেত্রে তার আল্লাহকে মানুষ এই দশ ভাগের ক্ষেত্রে না নব্বই ভাগ সে আল্লাহকে নিরানব্বই ভাগ আল্লাহকে মানে আল্লাহর বিধানকে মানে একটা অংশ শুধু আল্লাহকে মানে না আল্লাহ কোন একটা আইনকে সে অস্বীকার করেছে একটা আইনকে সে বলেছে এই যদি অচল তাহলে সে কি মুসলমান থাকবে সে আল্লাহর সঙ্গে শিরিক করল এই জন্য মনে রাখতে হবে তিরমিজের একটা হাদিস খুবই গুরুত্বপূর্ণ আদি এমনি হাতেন হাতেন তাই নাম আপনারা শুনেছেন হাতেন তাই আরবের যে একজন বড় বাদান্য এবং দানশীল লোক ছিলেন ওনার ছেলে হল আদি ইসলামের বিজয়ের পরে মক্কা বিজয়ের পরে সে পালিয়ে গেছিল পরে ইসলাম গ্রহণ করে আল্লাহর নবীর কাছে যখন আসলো তখনও তার গলায় পুরুষ ঝুলতেছিল আল্লাহ নবী সাল আলহি ওয়াসাল্লামকে তিনি শুনতে পেলেন কোরআন রায় পড়ছেন এত্তাহাজু ওরা মানে এহুদি খ্রিস্টানরা আল্লাহর পরিবর্তে তাদের আহবার এবং রুহবানদেরকে ধর্মীয় এবং রাজনৈতিক লিডারদেরকে আখবার মানে হচ্ছে রাজনৈতিক লিডার শাসক গোষ্ঠী রোহবান হচ্ছে ধর্মীয় পীর যাদব গোষ্ঠী এদেরকে ওরা আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে আদি এমনি হাতে তো বাপের বেটা সাহসী মানুষ তিনি বললেন ইয়া রাসুল আল্লাহি আমার এখানে আপত্তি আছে কোরআনের আয়াত বলছে ইহুদি খ্রিস্টানরা আল্লাহর পরিবর্তে তাদের পুরোহিতদেরকে শাসক এবং যাজকদেরকে রব বানিয়েছে আমি নিজে তো একজন খ্রিস্টান আর এহুদি ধর্ম সম্পর্কে আমার পড়াশোনা আছে আমরা দিন আমাদের ধর্মীয় আলেমদেরকে আর শাসকদেরকে রব বানাই নেই তার মানে হচ্ছে কোরআনের এই বাণী সহি না আল্লাহর নবী সাল আলহি সাল্লাম বললেন হে আবি আমি তোমাকে জিজ্ঞেস করি তোমাদের এই শাসক গোষ্ঠী যে এই জিনিসগুলো হালাল ঘোষণা করে তোমরা এগুলো হালাল মানো কিনা যেমন আল্লাহ বলেছেন মদ হারাম তোমার শাসক গোষ্ঠী বলল মদের লাইসেন্স তাকে হালাল অবৈধ না মানি তো হালাল ঢাকায় অনেকগুলো মদের বার আছে না লাইসেন্স করা তো এগুলো পুলিশ ধরে না কেন এগুলো বৈধ পুলিশ ধরে কোনগুলো যেগুলো লাইসেন্স করা নাই আল্লাহর হারামকৃত বস্তুকে হালাল করে দিল এবং মানুষ এগুলো হালাল হিসেবে মেনে নিচ্ছে এরকম ভাবে সুদ ইসলাম হালাল না হারাম এখন সরকার বলল যে লাইসেন্স থাকলে বৈধ হালাল আমি এটা বলি যে বাংলাদেশের যতগুলো ব্যাংক সোদালি ব্যাংক রূপালী ব্যাংক কুবালি bank Janata bank Grameen bank Bangladesh bank সবগুলো সুদের কারবার করে ইসলাম ব্যাংকগুলো কারণ হচ্ছে এই আমি এটা প্রায় বলি সাগরে যদি ভাতা লাগে খালে জোয়ারা যায় নাকি বাংলাদেশ ব্যাংক যেখানে সুদে সেই বাংলাদেশ ব্যাংকের অধীনে থেকে এরপরে আপনি ইসলামী ব্যাংক আইন করলেন কি মজার ইসলাম কিছুদিন পরে হয়তো মদের দোকানেও সাইনবোর্ড লাগবে না ইসলামী মদ এরকম ভাবে রাজিতে বলা আছে কামতের আগে অনেক সময় মদ পান করবে নাম দেবে ভিন্ন এখনই দেখবেন মদ যারা খায় কত নাম দিয়ে তাদের নাম মুখস্থ করে কুল পাবেন না এরকম সুদের কারবার করে মানুষ আল্লাহ রসুলাম বলতেন যারা সুদ খাবে না ওদের গায়েও সুদের ধুলাবালু লাগবেও লাগবে এই জন্য দেখা যায় অন্য কোন জায়গায় ইসলামী কারবার নেই আদালতে আপনি ইসলামী আদালত কাহিন লাগে সেখানে নেই বরং দেখা যায় সুবিধা আছে যেখানে সেখানে ইসলামী ব্যাংক হয়ে গেছে যাই হোক আমি আলোচনা ওই বিষয় করছি না আজকে আলোচনা ছিল যে আল্লাহ সুবাহ মমিনদেরকে ভাবে পরীক্ষা করবেন এবং শেষ পরিণতি মমিনদেরকে দিবেন কিন্তু সেই মমিন তো হতে হবে মমিন আমরা দাবি করলাম আল্লাহর হুকুম মানলাম না বা কিছু মানলাম কিছু মানলাম না এই জন্য বলছিলাম এরকম কিছু যারা মানে কিছু মানে না তারা কয় আল্লাহ মানে মস্তি আল্লাহর হুকুম মানে ঈদের নামাজ পড়ে জুমার নামাজ পড়ে এরপরে জীবনের অন্য অংশে কি আল্লাহর হুকুম মান না তাদের আল্লাহ কয়জন মসজিদের যে আল্লাহর হুকুম মানল সে আল্লাহ একজন হলেন আর বাইরের জীবনে আল্লাহর বিধান বাদ দিয়ে যাদের আইন মানল বাইরের জীবনে তাদের আল্লাহ ওই লোকগুলো তাহলে কয়জন আল্লাহ হলো এবারে পড়ানোর আয়াত নেন আল্লাহ কি বলতে শোনেন অকাল আল্লাহ আল্লাহ তারা বলছেন যে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন কি আল্লাহ বলছেন এ কথা কেন বলা দরকার ছিল আল্লাহর নিজের অবস্থানটা তুলে ধরেছেন এটা সাধারণ কোনো কথা না অকাল আল্লাহ আল্লাহ বলছেন যে তোমরা দুই ইলাহ বানাবে না তোমরা দুই ইলাহ দুই ইলাহ কেমনে বানাই ওই আদি ইবনে প্রশ্ন উত্তর আল্লাহ রসুল সাহেব বলেছেন যে তোমাদের শাসকরা যেটা হালাল করে দেয় ওটা তোমরা হালাল মানো কিনা হ্যাঁ, তা তো মানি তোমাদের ধর্মীয় জনগণ ধর্মীয় আলেমরা পীর বা শায়েখরা তোমাদেরকে যেই সবক দিয়ে দেন তোমরা এটা মানো কিনা হ্যাঁ, এটা তো মানি আমাদের দেশে আছে এগুলো আপনি বলবেন যে ওই সময় ছিল এখন নাই এখনো পীর সাহেবরা সবক দিলে ছয় লতিফার বিক্রি করো করে কিনা মানুষরা এটাকে আল্লাহ দিয়েছেন আল্লাহ দেন নাই চরমনায় পীরের বেদে মারবাদ বইয়ের পঞ্চাশ পৃষ্ঠা লিখিয়ে দিয়েছেন ছয় লতিফার দিকে কোরআনে পাক ও হাদিস শরীফে নাই তবে আল্লাহ তাকে অলিগণ আল্লাহকে পাবার জন্য একটা রাস্তা হিসাবে তৈরি করে দিয়েছে তো স্বীকারই করেছে কোরআনে নাই হাদিসে নাই এরপরেও তৈরি করে দিয়েছে মরিদরা মানে কিনা মানে এবং এটা বিরুদ্ধে বললে মরিদরা মারামারি করে ঝগড়া করে ঠিক কিনা তাহলে পরিষ্কার হয়ে গেল আদি এমনি হাতেন যখন জিজ্ঞেস করেন রাসুল্লাহি আমরা তো আমাদের পীর পুরোহিত আমাদের শাসকদেরকে আল্লাহর পরিমিত রব বানাই নাই আল্লাহ নবী বললেন ভালো করে বুঝো তোমাদের শাসক গোষ্ঠী এবং তোমাদের পীর গুলো আল্লাহর আইনের পরিবর্তে কোন বিধান যখন তৈরি করে দেয় তখন তোমরা সেটা মানো কি না হ্যাঁ তা তো মানি বলে তাহলে এটাই হচ্ছে তাদেরকে রব বানানো এটাই হচ্ছে তাদেরকে এবারে আমরা নিজেদেরকে চিন্তা করি আমাদের রব প্রয়োজন আমরা কি জীবনের সকল ক্ষেত্রে এক আল্লাহকে রব মেনে এক আল্লাহ বিধানকে জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারছি বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা সিঁড়িকে লিপ্ত আছি কিছু লিপ্ত আছে অংশীদারিত্ব এক অংশের মালিক আল্লাহ আমাদের আর এক অংশের মালিক আমাদের শাসকগণ এই জন্য আল্লাহ তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন এরকম সিঁড়িকে যারা লিপ্ত থাকবে আল্লাহ তারা এদের কোনো এবাদত কবুল করবেন না এদেরকে সাহায্য করবেন না এজন্য মমিন হতে হলে আল্লাহর সাহায্য প্রাপ্ত মমিন হতে হলে আপনাকে শিরিক মুক্ত হতে হবে আর যারা এরকম শিরিক মুক্ত আল্লাহ তারা ওই মমিনদের জন্য অদা করেছেন ফলা আকিবাতু লিল মুত্তাকিন শুভ পরিণতি ও তাতিনদের জন্য অবধারিত এটা ছিল আজকের একটা বিষয় এরপরে আজকের আলোচনার আরেকটি বিষয় হচ্ছে চোদ্দ নম্বর ওয়াদা আল্লাহ আপনাকে রক্ষা করবেন আল্লাহ আপনাকে মমিনদেরকে আল্লাহ রক্ষা করবেন বলে ওয়াদা করেছেন কোরআনুল করিমে আল্লাহ সুহান তারা বলছেন সুরাই ইউনুসের একশো তিন নম্বর আছে والذين آمنوا كذلك حقا علينا ننجي المؤمنين আল্লাহ তারা বলছেন আমি রক্ষা করি আমার রাসুলদেরকে এবং তাদেরকেও যারা ইমান এনেছে আল্লাদিন আমানু কাদালিকা যারা ইমান এনেছে আমি তাদেরকেও রক্ষা করি হকান আলাইন আনন্দিল মিনিন এটা আমার দায়িত্ব যে মমিনদেরকে রক্ষা করা মমিনকে রক্ষা করার দায়িত্ব কার আল্লাহ মমিনদেরকে রক্ষা করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলমিন সেজন্য মমিনদের হেফাজত করার জন্য ফেরেস্তা নিয়োগ করে দেন কোরআনুল কাইমের সুরা রদের এগারো নম্বর আজ বলছেন লাহু মুআক্কিবাতুন মিন বাইনি অমিন ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের জন্য মুমিনদের জন্য রয়েছে সামনে এবং পিছনে একের পর এক পালাক্রমে আগমনকারী ফেরেশতা প্রহরী মহাক্কেমাত পালাক্রমে আসেন আপনি যেমন আপনার কর্মচারীদেরকে ডিউটি ভাগ করে দেন একের পর এক ডিউটি করবে আল্লাহ আব্বুল আলমিন বলছেন মমিনদের হেফাজত করার জন্য পালাক্রমে দায়িত্ব পালনকারী ফেরেস তারা নিয়োজিত আছেন তারা তাদের সামনের দিকে রয়েছে পিছনের দিকে রয়েছে এদেরকে আল্লাহর নির্দেশে তারা হেফাজত করে এরপরে আল্লাহ তারা বলছেন দেখেন কি মজার বিষয় এই হেফাজতের কথা বলি আল্লাহ বলছেন আল্লাহ তারা কোন কমের অবস্থা কোন জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের অবস্থার পরিবর্তন না করে এটা কেন বলবেন এখানে এটা ওই প্রশ্ন উত্তর যে আজকে দুনিয়াতে দেড়শো কোটি মুসলমান মার খাচ্ছে ইহুদি খ্রিস্টানদের হাতে আল্লাহ কেন সাহায্য করছেন না আল্লাহ উত্তর দিলেন মমিনদেরকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ মমিনদেরকে হেফাজত করার জন্য ক্রমে দায়িত্ব পালনকারী ফেরেস্তা নিয়োজিত আছে যারা মমিনদের সামনে পিছে সব দিক থেকে হেফাজত করে কিন্তু জেনে রাখো আল্লাহ তালা কোন জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না আল্লাহ তারা কোন জাতির পরিবর্তন ততক্ষণ পর্যন্ত করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন না করে আজকে আমরা আমাদের অবস্থা পরিবর্তন করেছি সেই সাহাবাহিকের আমাদের অবস্থা কি আর আমাদের অবস্থা থাকে তাদের ইমানের অবস্থা কি সাহাবাহিকের কেরামদের যুগে কোনো পীরদের তরিকা ছিল না আমরা পীরদের তরিকা তৈরি করেছি সাহাবায় গ্রামদের সময় এই তিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া লতিফার দিকের অমুক্ত উঠছিল না সাহাবায়কে আমরা আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে কোন ভয়া মাধ্যম মানত না তারা সরাসরি এবার করতে চান সরাসরি সাহায্য চাইতে চান আমরা ধর্মীয় ক্ষেত্রে ভয়া মাধ্যম বানাইলাম পীর মা সাহেবদেরকে আর এমন ভাবে মুসলমান সমাজে এইগুলো গেড়ে বসে গেছে এখন যদি এই কথার বিরুদ্ধে কথা বলা হয় আশ্চর্য বোধ করে এখন এখানে যারা নতুন দু একজন এসে থাকলে মাথায় ভাত পড়ে গেছে কি বলে এটা পীর ছাড়া কেমনে চলে আশ্চর্য কথা অথচ একটু পিছন দিকে তাকালে সাহাবাহিক রামদের ভারত করতেন তাদের কোনো পীর ছিল রাসুল সাল্লাহ সাল্লামকে কি তারা আল্লাহ এবং বান্দার মধ্যে ভায়া মাধ্যমে মনে করতো আল্লাহ রাসুল সাল্লাম কোরআনের শিক্ষা দিতেন এবাদত করতেন সাহাবাই কালাম সরাসরি কাজ শিক্ষক থাকবে ওলামায় কালাম এবং হাদিসের শিক্ষা দিলেন এখান থেকে অতিরিক্ত সামনে বেড়ে আর আলেমরা আপনাকে পার করে নিবে পীর আপনাকে তাড়াইয়ে নিবে পীর আপনার হাত ধরে বেশ দিনে যাবে পীর আপনার মরিদের খবর সব জানে অন্তর অবস্থা সব দেখে পীরকে ভোগ না দিলে পরকালে জান্নাত পাওয়া যাবে না এই সমস্ত ভাই মাধ্যম এটা এক প্রকারের সিরিক এটা কি মৎকার কুপ্পারা এই জাতীয় শিরিকি লিপ্ত ছিল যে সিরিকে আজকে বাংলাদেশ পাকিস্তান ভারত এবং এর মাধ্যমে সারা দুনিয়ার মুসলমানদের মধ্যে এই পীর মুরিদির সেরেকটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে এমন ভাবে ছড়ানো হয়েছে এখন যদি এর বিরুদ্ধে কেউ কথা বলে মনে হয় যেন এই লোকটা আফ্রিকার জঙ্গল থেকে বের হয়ে আসছে আমার ভাইয়েরা এই জন্য মনে রাখতে হবে আল্লাহ তারা বলছেন আল্লাহ হেফাজত করেন ওই মোমিনদেরকে যেই মোমিনরা ধর্মীয় ক্ষেত্রে কোনো শিরিক করে নাই রাষ্ট্রীয় ক্ষেত্রেও শিরিক করে নাই তাবায়কের আমাদের সংবিধানের নাম ছিল কি এছাড়া কোনো সংবিধান ছিল আবু রহমান ওসমানরা কোন ইউনিভার্সিটি পড়া ছিল তারা মসজিদের নাম ইউনিভার্সিটির ছাত্র যেখানে কোরআনের দাস হতো আল্লাহ নবীর হাদিসের তার ছোট এছাড়া অন্য কোন ইংরেজদের না কোন ব্রিটিশের তৈরি করা না কোনো মানুষের তৈরি করা বিধান সেখানে পড়ানো হতো ওই কোরআন পরেই তারা দেশ পরিচালনা করেছেন ওই কোরআনের মাধ্যমে তারা দেশ শাসন করেছেন সুতরাং মুসলিমদের মধ্যে যারা কোরআনকে জীবনের একমাত্র সংবিধান মানবে কোরআনকে জীবনের একমাত্র আইন কেন উৎস মানবে একমাত্র তাই মানুষ যারা জীবনের কোন ক্ষেত্রে ব্রিটিশের তৈরি করা আইন মানব রচিত সংবিধানকে এক অংশে মানবে আর এক অংশে কোরআন মানবে রমজান মাসে পালন করতে গেলে মাশাল্লাহ কি খেলা বড় বড় ব্যবসায়ী যারা দেখবেন যে তারা রমজান মাসে হাফেজ রাখে কন্টাকে দশ দিনে খতম এক একদিনে তিন পাড়া করে পরে তাড়াতাড়ি রমজান মাসে শেষে ব্যবসা ভালো হয় ওই সময় রাত্রে দোকানে ব্যবসা করতে হবে এই জন্য প্রথম দশ দিনে এই কপাল পুরানা রমজান মাসের শুরু দশ দিনে মজা বেশি না শেষ দশ দশ কোনটা আল্লাহর নবী শেষের দশ দিনে এতে কাজ করেছেন আর এই কপল পড়া মুসলমান আল্লাহর দিনকে পরিবর্তন করার জন্য দুনিয়ার সাধারণ ব্যবসা করার জন্য আল্লাহর কারণ থেকে পর্যন্ত রমজানের শেষ দশ দিনে একেবারে দশ পাড়া তিন পাড়া অনেকে তিন দিন তারা উপর শেষ করে দেয় দশ পাড়া করে পড়ে ভাড়া কি হাফেজ তো পাওয়াই যায় হাফেজও চিন্তা করে রমজানের কয়েকদিন নামাজ পড়বো শুরু থেকে এক খতম পড়াই যে শেষ ঘুমাই নামাজও পড়ে না এগুলো এই জন্য মনে রাখতে হবে এই জাতীয় যে বিকৃতিগুলো আমাদের সমাজ করেছে এই লোকগুলো দশ দিনে বিশ দিনে কোরআন খতম করে এরপরে ছুটি এরপরে শুরু হয় রমজানের শেষ দশ দিনে ব্যবসা বাণিজ্য করা মেয়ে লোকদের কিনে মার্কেট করা কি সুন্দর এবাদত করে এই মোমিনদেরকে আল্লাহ সাহায্য করার জন্য কোনো আদা করেন নাই এই জন্য আল্লাহ বলছেন হেফাজত তো করব আল্লাহ তারা কোরআনুল কারিমে আল্লাহর নবীকে বলছেন সুরায় মায়দার সাতষট্টি নম্বর আয় আল্লাহ চিনুকামিনার নাস আল্লাহ তারা আপনাকে মানুষের থেকে হেফাজত করবেন দুনিয়ার কোন মানুষ আপনার ক্ষতি করতে পারবে না হেফাজত করবেন কে এরপরে আল্লাহ তারা সুরা ইউসুফে চৌষট্টি নম্বর আয় বলছেন আল্লাহ খৈরুন হাফেজ অহু আর হামুর রাহিনীন আল্লাহ হচ্ছেন উত্তম হেফাজতকারী উত্তম হেফাজতকারীকে হেফাজত করা মালিককে আল্লাহ যদি উত্তম হেফাজতকারী হয় আর এই কথা বিশ্বাস করে তাহলে মুসলমান নিজেদের দেশে সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানদেরকে ডাকে ঠিক কিনা একজন তো ভুলই বলে বলছে আমেরিকার একজনে বলেই ফেলেছে যে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়াতে এদের আমেরিকার বিশেষ বাহিনী নিয়োজিত আছে এখন সবাই উদ্ধ করার জন্য এটাকে কারণ একটা গুরুত্বপূর্ণ ভাস হয়ে গেছে ওরা জানে যে এখন পর্যন্ত আমরা ওই পর্যায়ে যাই নাই যে পর্যায়ে গেলে ফাঁস করা যাবে এই জন্য এখন এটাকে নিয়ে কেমনে এটা উদ্ধ করা যায় কেমনে এটাকে চাপা দেওয়া যায় এই জন্য করছে কিন্তু এটা পরিষ্কার একজন বিবেকবাদ মানুষ ভালো করে বুঝবে এই দেশগুলোতে আগের থেকেই এহুদি খ্রিস্টানদের ভূত তুলে বসে আছে এবং এইখানে যারা যারা কিছু বলে ওই দিনের রুগীর মতো দিনের রুগীদের কথা বলে এটা কি নিজে বলে না দিনে বলে কবি একবার আজ থেকে অনেক বছর আগে বলেছেন উনি কা মাহফিল সওয়ার তাহ চেরাগ মেরি হ্যায় রাত উনকি উনি কা মতলব কহ রহা হো জোবা মেরি হ্যায় বাত উনকি আমি ওদের মাংস সাজাই বাতি আমার রাত ওদের আমি ওদের কথা বলি মুখটা আমার ভাষাটা ওই হুদি খ্রিস্টানদের এই জন্য মনে রাখতে হবে এই দেশে যত শাসক গোষ্ঠী আছে এই সবগুলো এদের দাদাদের হুকুমে চলে আল্লাহ রাব্বুল আলমিন এই জাতীয় মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ তুমি যদি মমিন হয়ে থাকো আপনারা বলেন না খোদা হাফেজ অবশ্য খোদা হাফেজ বলা ঠিক না আমি এটা বলি আপনি নিজের নামটা আপনার নাম মাসাল আব্দুর রহমান আমি যদি ঘুরে যা বলি বলটু মিয়া আপনি খুশি না বেজার আপনার নামটা পরিবর্তন করলে আপনি খুব বেজার হয়ে যান আর কোরআনুল করিমে আল্লাহ সুবাহ তারা বলছেন আসমাউল হুসনা আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে বিহা তোমরা আল্লাহকে ওই নামে ডাকো আল্লাহকে ওই নামে আল্লাহ বললেন আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে তোমরা আল্লাহকে ওই নামে ডাকো আপনি সেই নামগুলো বাদ দিয়ে খোদা বানাইলেন আল্লাহর ওই আসমাউল হোসনার মধ্যে সুন্দর সুন্দর নামের মধ্যে যে নামগুলো আল্লাহ নিজের জন্য নিয়ে নির্বাচন করেছেন তার মধ্যে খোদা আছে আপনি খোদা রাখেন থেকে আল্লাহ যে আপনি আল্লাহকে যে আপনি খোদা বানিয়ে ছাড়লেন এই জন্য কি আল্লাহ আপনাকে পুরস্কার দিবে না শাস্তি দিবে আল্লাহর নাম বিকৃত করা যেমন ধরবেন মুশকিল হচ্ছে এই এই গুণাগুলো করতে করতে এখন সয়ে গেছে এখন এগুলো বিপক্ষে বললে মানুষ কি করে না আমি এক জায়গায় বলেছিলাম যে আমরা নামাজ বলি ইয়া কেন আমরা কেবলমাত্র গুলামি করি তা কার করি না কোনো মানুষের নবীর শুনলেন কালে মাতুর শাহাদার মধ্যে আমরা বলি ও শাহাদু আন্না মোহাম্মদ আব্দুহু আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাম আল্লাহর গোলাম আল্লাহর রসুল আল্লাহ বান্ধ আল্লাহর গোলাম তাহলে মোহাম্মদ সাল্লাহাম যখন আল্লাহর গোলাম আপনি আমি আল্লাহর গোলাম আমার দেশে নাম আছে না গোলাম মুস্তফা সে তো মুস্তফার গোলাম সে কি করে বলে ইয়া কেন আবুদ আমি আল্লাহর গোলাম মুস্তফার গোলাম নাম আছে আব্দুল নবী নাম আছে গোলাম রসুল নাম আছে কামিজ ফাতেমা ফাতেমার বান্দি কামিজ মানে কি ফাঁসি শব্দ তো এ তো ফাতেমার বান্দি আল্লাহ বান্দি না অথচ নাম আছে মিথ্যা কথা বলে ইয়া কেন আবুদু আসল বিষয় হচ্ছে না বুঝে বলে কি বলে নাম আজদের কি বলে তাও তো জানে না নাম আজদের বলা হচ্ছে ইয়া কেন আবুদু আমি কেবলমাত্র তোমারই গোলামি করি জীবনের সকল ক্ষেত্রে এবার করবো এইরকম মোমিনদের সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ হচ্ছেন উত্তম হেফাজতকারী আর আল্লাহ বড় দয়ালু আল্লাহ বড় সবচেয়ে বড় দয়ালু এমনি ভাবে কোরআনুল করিমে সুরা হাজাবের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 না কোনো সাহায্যকারীও পাওয়া যাবে না এরপরে আল্লাহ সুবাহান দেখাচ্ছেন যে আল্লাহ কিভাবে মমিনদেরকে হেফাজত করেন সর্বক্ষেত্রে হুকুম মানব কার এবারত করবো কার তাসবি তাহালিল করবো কার আল্লাহ বলছেন এরকম যারা তাসবি তাহালিল এবাদ করে আল্লাহ আল্লাহ হেফাজত করে উল্টো পাল্টা করলে পরীক্ষা করে বিপদে ফেলে না ইউনুস আলাইহি সালাম যখন মাছের পেটে চলে গেলেন তাফসির ইবনে কাসির লেখে মাছ যখন তাকে গিলে ফেললো তিনি অজ্ঞান হয়ে গেলেন বেউস হয়ে গেলেন যখন জ্ঞান ফিরে আসলো তখন তিনি মনে করলেন যে তার কবরে আছে হাত দিয়ে আশপাশ দেখতে লাগলেন দেখে যে না এটা কবর না এটা মাছের পেট মনে হচ্ছে মাছের পেটে তিনি আছেন আমার ভাইয়েরা মাছের পেট কোনো ফাইভ স্টার হোটেল না মাছের প্যাট এটা কোনো আরামদায়ক কোনো জায়গা না মাছের প্যাট বা যে কোনো প্যাট তৈরি হয়েছে কিসের জন্য খাদ্য হজম করার জন্য খাদ্য হজম করার জন্য তার মানে এখানে অনেক কেমিক্যাল আছে ওই খাদ্যকে পচাবার জন্য আর আপনারা জানেন যত প্রাণীর মধ্যে এই খাদ্যের পাচক রস আছে এর মধ্যে সবচেয়ে মারাত্মক হল মাছের পেটে কারণ অন্য প্রাণী খাদ্য খায় চাবায় মাছ আস্তা একটা মাছকে গিলে ফেলে খাবারকে গিলে ফেলে এইটাকে পচাবার জন্য এটাকে গড়াবার জন্য মাছের পেটের ভিতরে যে পাচক রস আছে এটা সবচেয়ে বেশি শক্তিশালী তালাই আলাইহ সালাতাম যখন মাছের পেটে গেলেন ওনাকে এই রস দাঁড়াতে শুরু করলো চামড়া পুড়ে যাচ্ছিল মাংসগুলো গলতে আরম্ভ করল এই কারণে আপনারা জানেন ইউনুস আলাইসালামকে যখন মাছ উগড়ে ফেলে দিল তখন আল্লাহ তারা তার জন্য একটা ছায়া ব্যবস্থা করেছিলেন ইয়াকতিন নামক গাছ সেখানে আল্লাহ তারা গজাইয়ে দিলেন এই গাছের ছায়ায় তিনি আশ্রয় নিয়েছিলেন কোরআনুল করিম আল্লাহ তারা বলছেন সুরায় আত্মাতের একশো পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নম্বর আয়াত বলছেন আমি তাকে আরাম মানে হচ্ছে তৃণলতা গাছগাছালি নাই এমন মরুভূমিকে বলা হয় আরা আমি তাকে তৃণলতাহীন প্রান্ত নিক্ষেপ করলাম অহুয়া সাকিম সে ছিল তখন অসুস্থ চামড়া পুড়ে গেছে চামড়া গলে গেছে এরপর আল্লাহ বলছিল আম্বাতনা আমি তার উপরে একটা ইয়াক্তিন নামক গাছ গজিয়ে দিলাম গাছ তৈরি করে দিলাম এই গাছের ছায়া নিতে রাখলো কারণ যাতে রৌদ্রে উনি কষ্ট না পান শরীরটা আরো পুড়ে না যায় এরপরে আস্তে আস্তে ছায়ায় এবং আলোতে চামড়া ঠিক হতে লাগলো চামড়া তৈরি হতে লাগলো এইখানে আমাদের লক্ষণ বিষয় আল্লাহ তারা বলছেন ইউনুস আলাইহি সালাম যখন এই মাছের পেটে ছিলেন তিনটা অন্ধকার আল্লাহ বলছেন অজুল মাছ তিনটা অন্ধকার কমপক্ষে এক নম্বর অন্ধকার হল ছিল রাত্র এরপর দ্বিতীয় অন্ধকার হচ্ছে সমুদ্রের তলদেশে তৃতীয় অন্ধকার হচ্ছে মাছের পেটে আল্লাহ তারা বলছেন হজরত ইউনুস আলাইহি সালাম এই অনেকগুলো অন্ধকারের মধ্যে ডাক দিলেন কাকে ডাক দিলেন লা মুক্ত হওয়া যেটা বললাম সাহায্য পাওয়ার জন্য প্রথম যে বিষয়টা দরকার তা হচ্ছে কি কোন ইলাহা নাই কোন মাহবুদ নাই কোন শাসককে মানি না কোন যাজক মানি না কোন পীর আইন মানি না কোন পীরের তরিকা মানি না শাসকের বিধান মানি না ইল্লা আল্লাহ একমাত্র তুমি ছাড়া অন্য সব কিছু আমি বাতিল করে দিলাম এরপরে বলছেন সুবহান আল্লাহ তুমি নির্দোষ তুমি যে আমাকে শাস্তি দিয়েছো এজন্য তোমার দোষ না দোষটা আমার এমনি কুম তুমি না জালিমিন আমি নিজেই মূলত জালেন ছিলাম অন্যায় করেছি আল্লাহ বলছেন সস্তা যাবে না লাহু আমি তার দোয়া কবুল করলাম অনাধ্যায়ী না হন্যাল গণ্যে এবং আমি তাকে দুশ্চিন্তা থেকে বিপদ থেকে মুক্তি দিলাম এভাবেই আমি মমিনদেরকে নাজাদ দিব তারা এখান প্রশ্ন করলেন এই যে দোয়া করল এই দোয়ার মাধ্যমে আল্লাহ তারা ইউনুসকে নাজাদ দিলেন এটা কি তার জন্য খারাপ না সমস্ত মমিনদের জন্য প্রযোজ্য আল্লাহ রাসুলাম বলছেন এটা শুধু তার জন্যই না এটা সমস্ত মমিনদের জন্য প্রযোজ্য যেই মোমিনরা এই কালিমার অর্থ বুঝে শুনে এই আয়াতের অর্থ বুঝে শুনে এই দোয়া অর্থ বুঝে শুনে ভালো করে বলবে আল্লাহ তারা সেই প্রত্যেকটা মোমিনকে উদ্ধার করে ছাড়বেন এখানে খতম করতে বলা হয় না এখন এটা খতম বানাইছে যত জায়গায় পারা যায় ব্যবসা কেন করবে আমাদের খত ইউনিট পরে দানা কিনে যদি খত ইউনিট পরে না আরো যদি বড় লোক দেখে তাহলে খতনে বুখারি খতনে খাজা গান বাপ অসুস্থ হয়ে বিছানা পড়ে আছে তুমি খ্যাতমত করো বিয়া শুধু বিতান এর পরিবর্তে হুজুরদের কাছে তার হুজুরা শিখেই যায় একটা খপে খাতে গান পড়ান আর দোয়া করব আল্লাহ ভালো হলে সুস্থ থাকলে জীবন থাকলে ভালো করে দাও হায়াত থাকলে ভালো করে দাও হায়াত না থাকলে তাড়াতাড়ি নিয়ে দাও কি সুন্দর দোয়া এই দোয়া কি আল্লাহ রসুল শিখেছে এই সমস্ত মানুষের তৈরি করা প্রত্যেকটা মাদ্রাসায় আসরের পরে দেখবেন খতমে খাজে গান পরে দোয়া করে মাদ্রাসা যারা সাহায্য করে তারা সাহায্য করেছিল আল্লাহর জন্য ভালো কথা মানে এই লোকগুলো সাহায্য করে যাতে কোনো সব না পায় এই জন্য তাদেরকে জানাই দেয় আমরা আপনাদের জন্য প্রতিদিন আসরে পরে খতমে খাজা গান করে দোয়া করি আর এই ছাত্রগুলো যারা মাদ্রাসায় ভর্তি হয়েছিল দিন শিক্ষার জন্য সেই ছাত্রগুলোকে এই খাজা গান দুর্গে নারী জাহান নামে দুরুদ নার মানে কি আগুন দুর্গে নারী মানে কি এই সমস্ত বেদাত তৈরি করে ভাসনে খাবে গান দুরুদে হাজারি এই সমস্ত কতগুলো বই বাজারে বিক্রি হয় ওই যে মসজিদুল মমিন তারপরে কি যেন নিরামল কোরআন এই সব বইগুলোতে বারো চান্দের ফজিরত কতগুলো এরকম তৈরি করে দিয়েছে মায়ে লেখে আর বাবায় বিক্রি করে না ছেলে বিক্রি করে যে ক্যানভাসাররা ওইসব তৈরি করে মা তৈরি করে আর ছেলে কি করে এরকম কিছু লাইব্রেরি আছে বই লেখে আর বিক্রি করে আমাদের মনে রাখতে হবে এই খত নিয়ে সোয়া লাগবার পর তাদের কোনো দলিল নেই এই ইনসালাম কাদা করেছিলেন কোন মমিন যদি সেই রকম ইমান নিয়ে বলে আল্লাহ তুমি ছাড়া আমার জীবনে আর তুমি রাহ নাই কোন মাহবুদ নাই আমি কারো হুকুম মানি না কারো বিধান মানি না কোন শাসক মানি না কোন ধর্মীয় পীর মানি না কোন কমাওয়ালা মাদারওয়ালা খাতাওয়ালা কাজাওয়ালা লেন্টারওয়ালা মন্ত্রী এমপি আমি কারো হুকুম মানি না হুকুম মানি কার এইরকম বিশ্বাস নিয়ে যদি বলে লাইলাহিল্লান্তা সুবাহা নাকা আল্লাহ তুমি পূর্ণ পবিত্র আমরা অন্যায় করেছি সেজন্য তুমি আমাদের সাহায্য করছো না বিপদে ফেলছ আল্লাহ তুমি পবিত্র এমনি কুম তুমি না জালিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত আমি জালিম হয়ে গেছি আল্লাহ তুমি মাফ করো আল্লাহ মাফ করবেন বলে ওয়াদা করেছেন আল্লাহ বলছেন আমি ইউনুসকেও মুক্তি দিয়েছি এবং এরকম ভাবে প্রত্যেকটা মোমিনকে বাজার দিব আপনারা জানেন আমার আলোচনা আছে যে মানুষ ছাড়া অন্য সমস্ত মখলুকা তসবি করে কার আমার দেশে এখন যেখানে আমি বয়ান করি সব থেকে আশ্চর্য হয় আমি বলি যে মানুষ তারা সমস্ত মাফলুক মুসলিম এটা কেমন কথা অত্যন্ত মাথা লাগা হুজুররা কারণ না এটা মিথ্যা কথা পরে যখন কোরআন থেকে দলিল দেই তখন মাথা জুড়ে আগে তো জানতাম না এটা কোরআনে পরিষ্কার আয়াত আছে আসলামা মানফিস সামাওয়াতি ওয়া মান ফিল আল্লাহ বলছেন মানুষেরা আল্লাহর দ্বারা জীবন ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর দ্বারা আইন কানুন বাদ দিয়ে অন্য বিধান তৈরি করছে অথচ অল্লাহু আসলামা সুর আল ইমরানের তিরাশি নম্বর আল্লাহ বলছেন অল্লাহু আসলামা অথচ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেছে আসলামা মানে কি ইসলাম গ্রহণ করেছে কে গ্রহণ করেছে মানফিস সামাওয়াত ওয়াল আরদে যা কিছু আছে আসমান এবং জমিনে ইচ্ছা হোক অনিচ্ছা হোক সকলেই লাহু আসলামা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আসলামা তারা সকলে মুসলিম হয়ে গেছে কোন আয়াত আল ইমরান কত নম্বর তেরাশি নম্বর আয়াত এরপরে আমি বলি শুধু মুসলিম হয়ে গেছে তা না ওরা আল্লাহ তসবিও করে তসবি করে কার মানুষেরা তো পীরের তসবি করে পীরের মোরাকাবা করে অন্য সব মাকলুক সম্পর্কে আল্লাহ বলছেন অন্য মাকলুক কোন নেতা নেত্রীর তাজবিদ করে না কোন পীরের তাজবিদ করে না তারা সকলের তাজবি করে কার কোরআনুল করিমের সুরা এবং ইসরায়েলের চৌচল্লিশ নম্বর আয়াত কত নম্বর আয়াত কোন সুরার বানি ইসরায়েলের চৌচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন তুসাব্বিহু লাহু সামাওয়াতু সাবহু ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না তুসাব্বিহু লাহু আল্লাহর তসবি করে কে করে মানফিসামা লাহুসামাওয়াত সাবু সাত আসমান আল্লাহ উল্লেখ করেছেন সামাওয়াত সাত আসমান ওয়াল আরজ এবং জমি অমানফিহীন না এবং এর মধ্যবর্তী যা কিছু আছে আপনি বলবেন যদি আমরা তো বুঝি না আল্লাহ তারা আপনার এই মনের প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছেন কোরআনে আল্লাহ বলছেন এমন কোন বস্তু নেই এমন কোন সৃষ্টি নেই যে আল্লাহ তসবিক করে না কিন্তু তোমরা ওদের তসবি বুঝো না তোমরা শুনে পাখি আওয়াজ করে কুহু কুহু মূলত সে বলছে আল্লাহ আল্লাহ তুমি ভোর রাতে আওয়াজ শুনে মরে গেলে কুকুরাতুর আসলে সে বলছে সুব্বহন কুদ্দোষণ আজকে আমি সিলেট থেকে এই ভোর রাতে আসতে লাগলাম ফজর করেছি আমরা কোথায় যেন নারায়ণগঞ্জ মাধবজি যে মসজিদে নামাজ পড়লাম নামাজের পরে মসজিদের সামনে একটা গাছ পাখিতে কিচির মিচির করতে লাগবে আমার সঙ্গে ছাত্ররা ছিল আমি গাছটা লাড়া দিলাম কারণ খুবই মজা লাগছিল আমার এই আওয়াজের সঙ্গে মিলাচ্ছিলাম এই পাখির দিল ভোর রাতে এটা আমি শুনি কিচির মিচির মূলত ওরা জিকির করে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে কার আল্লাহ তারা বলছেন এমন কোন বস্তু নাই এমন কোন সৃষ্টি নেই যে আল্লাহ তসবি করে না কিন্তু তোমরা ওদের তাসবি বুঝো না তাসবি করে কার এরপরে ওরা খালি তাসবি কেন চেষ্টাও করে কার মানুষেরা খাদা বাবার চেষ্টা করে গাদা বাবার চেষ্টা করে পীর বাবার চেষ্টা করে মাদার বাবার চেষ্টা করে শাসকদের পাতরা গোলামি করে কিন্তু আল্লাহ তারা কোরআনে উল্লেখ করেছেন অন্য কোন এই কারবার করে না অন্য সমস্ত মাকলুক চেষ্টা করে কার জন্য কোরআন পড়ুন সুরা হজ বাইশ নম্বর সুরার আঠারো নম্বর আদাল্লা বলছেন আলাম তারা আন্নাল্লাহ আল্লাহ বলছেন তোমরা কি লক্ষ্য করছো না আন্নাল্লাহ ইয়াসজুদু আল্লাহর জন্য চেষ্টা করে ইয়াসজুদু মানে কি কে চেষ্টা করে মানফি সামাওয়াতে যা কিছু আছে আসমান সমূহে অমানফিল আরবে যা কিছু আছে জমিন সমূহে জমিনে অশ্যান্ত এবং সূর্য অল কমর এবং চন্দ্র অন্নজুম এবং তারকারা যে গ্রহ নক্ষত্র অল জীবালু জীবাল মানে কি পাহাড় পর্বত জামাল মানে এক বছরে পাহাড় বহুবচন জীবাল পাহাড় পর্বত সব অসাজারু গাছ গাছালি সব গাছ গাছালি সাজার মানে কি এবং জমিনে যত রকমের বিতরণশীল জীব আছে সমস্ত বিতরণশীল জীব পশু পক্ষী গরু ছাগল উট দুম্বা মোষ ঘোড়া কুত্তা শুকর যত প্রাণী সবাই চেষ্টা করে কার জন্য এইখানে আল্লাহ বলছেন সবাই করে কিন্তু মানুষের বেলায় থেকে বলতে শোনেন মানুষের বেলা আল্লাহ বলছেন ওয়া কাসির মিনান্নার অনেক মানুষেরাও করে কিন্তু ওয়া কাসির হাত্তা আলাই আজাব আর অনেক মানুষ আছে এরকম যে মানুষগুলোর উপর আল্লাহর শাস্তি অবধারিত তারা আল্লাহর চেষ্টা করে না তারা পীরের পায়ে চেষ্টা করে মাদারে চেষ্টা করে তারা গিয়ে শাসকের পায়ে চেষ্টা করে শাসকের গোলামি করে এইভাবে তারা শাসকদের গোলামে পরিণত হয়েছে আল্লাহ বলছেন এইরকম যারা আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলামী বিলিপ্ত আছে আল্লাহ বলছেন অমাইহিনাহু যাকে আল্লাহ তারা অপমানিত করবেন লাঞ্ছিত করবেন আল্লাহ তারা তাকে বেইজ্জত করবেন তামা তার সম্মান দেওয়ার মতো অধিকার কারো নেই তার মর্যাদা কেউ দিতে পারবে না কারণ সে গোলামি করে কার আর মানুষ যারা মানুষের গোলামি করে তারা এরা আল্লাহ অপমানিত করেছেন এদেরকে তাদের আমলের কারণে সুরায় হজের আঠারো নম্বর আয়াত তাহলে পরিষ্কার হয়ে গেল মানুষ ছাড়া অন্য সমস্ত প্রাণী মুসলিম ঠিক কিনা সূর্যের উপর আল্লাহর হুকুম আছে সুরাই আসিনে আটত্রিশ নম্বরতে বলা আছে যে সূর্যের জন্য আল্লাহ রাস্তা নির্ধারণ করে দিয়েছেন এই রাস্তা দিয়ে চলবি এর উপর দিয়ে যাবি না নিচে দিয়ে যাবি না উপর দিয়ে গেলে পৃথিবী ঠান্ডা হয়ে যাবে নিচে দিয়ে গেলে গরম হয়ে যাবে এই রাস্তা নির্ধারণ করেছেন কে সুরাই আসিন আটত্রিশ নম্বর পড়বেন আল্লাহ বলছেন সূর্যের জন্য মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ রাস্তা নির্ধারণ করে দিয়েছেন সূর্য আল্লাহর হুকুম মেনে তার জন্য যে রাস্তা নির্ধারিত রয়েছে ওই রাস্তা দিয়ে নিয়মিত চলতে থাকে এরপরে আল্লাহ বলছেন অল কামারা কদ্দার না কদ্দানাহুমানাফিল আমি চন্দ্রের জন্য অনেকগুলো রাস্তা নির্ধারণ করে দিয়েছি চন্দ্র দৈনিক আল্লাহ বাতলানো সেই রাস্তা দিয়ে চলে এই জন্য আল্লাহ বলছেন সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ধরা রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করা অকুল্লন্তি পালাকি ইসবাহুল এরা সকলেই নিজ নিজ কক্ষ পথে আল্লাহ হুকুম মেনে চলে হুকুম মেনে কার চন্দ্র সূর্য মুক্তি হুকুম মানে কার আর আমার জাতি মুসলমান মসজিদে একটা হুকুম মানে আল্লাহ আজকে শুক্রবারে জান্না শহরে কোন মসজিদ খালি নাই সব আল্লাহ বান্দা এরপরেই শনিবার থেকে যখন অফিস হতাম তখন হুকুম কার মানে সব পাকিস্তান গোলাম এহুদি খ্রিস্টানদের গোলাম আল্লাহর আইন আর তখন থাকে না এই যুগগুলো লোকগুলো মুসলিম না মুসলিম এই লোকগুলো সম্পর্কে আল্লাহ পরিষ্কার বলেছেন কোরআন ইউসুফ সুরার একশো ছয় নম্বর আয়াতে অমাই আস্তারুহুল বেশিরভাগ লোক ইমান আনা সত্ত্বেও মুশরেক ইমান আনা সত্ত্বেও কি এই মুশরেক চিনতে হবে আর নিজেকে যাচাই করতে আমি সেই দলের মধ্যে আছি কিনা যদি থেকে থাকি তাও না মুসলমান এই জন্য বলছি যারা সিরিক মুক্ত হয়ে আল্লাহর কাছে তবা করবে ইউনুস আলাহাম এই তবা করেন তাকবি বললেন কেন সে কথা থেকে অনেক দূরে চলে গেছিলাম উনি যখন মাছের পেতে গেলেন সমুদ্রের তলদেশে উনি এই মাছের কিছু আওয়াজ শুনতে পেলেন তিনি জিজ্ঞেস করলেন রব্বানা আল্লাহ এই আওয়াজগুলো কিসের আওয়াজ সকাল আফি মা হাজা এইগুলো কিসের আওয়াজ ইউনুস যখন মাছের পেটে ছিলেন তখন আল্লাহ তালা তার মনের মধ্যে কথা জানিয়ে দিলেন ইন্নাহাদা তসবিহ দাওয়াবুল বাহার সুরায় সফাতের একশো পঁয়তাল্লিশ নম্বর আছে তার ফিরে দেখুন তার ফিরে লেখা আছে আল্লাহ তারা জানিয়ে দিলেন ইউনু তুমি যে আওয়াজগুলো শুনতে পাচ্ছ সমুদ্রের তলে এগুলো মাছেরা আল্লাহর তাসবি করে কার তাসবি করে ইউনুস আলাই ইসলাম তখন তার হুশ আসলো তিনি ওই মাছের পেটে বসে তিনও তাসবি করা শুরু করলেন লাই লাই লাইলাহিল্লান্তা ইউনুস আলাই ইসলাম যখন ওই মাছের পেটের ভিতরে তাকবি করেছেন ওই তাকবি আওয়াজ আসমানে পৌঁছে গেছে ফেরেস্তারা শুনতে পেলেন ব্যারিস্টার পাওয়া গেছে এই ব্যারিস্টার অবশ্য আমাদের উকিল দাদা আবার পিসারা খুশি করে তো উকিল ধরা লাগে এটা পরিষ্কার ওনারা বলে প্রায় দুনিয়ার আদালতে যদি কিছু বলতে হয় জবের কাছে বলতে উকিল ধরা লাগে আল্লাহর কাছে কিছু বলতেন উকিল যারা লাগে সেই উকিল পিসাবরা বলে না এরকম এটা পরিষ্কার দুনিয়ার জব নিজে যদি তাকে কেউ খুন করছে তারপরেও সে বিচার করতে পারে না সাক্ষী তারা ঠিক কিনা আল্লাহ তারা বিচার করতে পারেন কিনা দুনিয়ার জজদেরকে চাকরি দুনিয়ার উকিলদেরকে চাকরি দেওয়া যায় ওই কথা বলার জন্য এমনকি এই উকিলদের কাছে জজরা কি থাকে দিল্লি হয়ে থাকে দেখেন না ধর্মঘট করে এরপরে যদি কয়েকজন বড় বড় ব্যারিস্টার দাঁড়ায় জজের পায়তলা কামা শুরু হয়ে যায় আমার ভাইয়েরা দুনিয়ার একজন বিচারকের সঙ্গে আল্লাহকে তুলে করে এই তীর এবং মুরিদরা জঘন্য অন্যায় করেছে জঘন্য ঠিক করেছে আল্লাহ হচ্ছেন আহকামুল হাকিমি আল্লাহ করে বলছেন আলাই ইসাল্লাহু বি আহকামুল হাকিমি আল্লাহ কি সমস্ত বিচারকদের বিচারক সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে আল্লাহ বলছেন লাই সালাম মাইয়া পালু আল্লাহ কারো কাছে জবাবদাহি করতে বাধ্য না দুনিয়ার সমস্ত মাহরুফ আল্লাহর কাছে জবাবদাহি করতে বাধ্য দুনিয়ার বিচারকেরা মানুষের কাছে সরকারের কাছে জবাবদাহি করতে বাধ্য আল্লাহ কার কাছে বাধ্য আছে আল্লাহকে তুলনা করলো কার সঙ্গে দুনিয়ার সরকার জজেরা নিয়ম করে দিয়েছে উকিলের মাধ্যমে বলতে হবে বরং উকিল ছাড়া বলতে হলে তোমাকে আলাদা পারমিশন নিতে হবে কিনা আপনি যে বলেন যে আমি সরাসরি উকিল ছাড়া কথা বলবো বলতেছি আপনাকে আলাদা এই জন্য আপনাকে কি করতে হবে দরখাস্ত করতে হবে পারমিশন নিতে হবে দুনিয়ার জলদের সিস্টেম হচ্ছে মাধ্যম নিয়ে বলতে হবে আল্লাহ সিস্টেম হচ্ছে মাধ্যম ছাড়া বলতে হবে নামাজ আপনি কয়েকজন ভাই মাধ্যম মানে কেন নাবুদু বলে এই ইয়াকে নাবুদু আল্লাহ আমি কেবলমাত্র তোমারই আমি করি ভাই মাধ্যম আছে কোনো নামাজের মধ্যে ভাই মাধ্যম নাই হজ করতে গেলে আপনি বললাম ভাইক আল্লাহ লাভবাহিক আল্লাহ তোর লাভবাহিক শুনবেন মানে আগে বল তোর অন্তরে কয়টা খাজা বাবা আছে তোর মধ্যে কয়টা পীর আছে এবারে নাম নাম মধ্যে না না লাভবাহিকা না শারিক এলাকা লাভবাহিক আল্লাহ তোমার কোনো শরিক নাই কোন অংশীদার নাই আমার অন্তরে কোনো খাজা বাবা নাই কাজা বাবা নাই পীর বাবা নাই অন্ধে বাবা নাই সব খাস করে দিয়ে কোন নেতারের তুই নাই একমাত্র তুমি আছ এরপরে লাভবাহিকা না শারিক এলাকা তখন আল্লাহ কাছে আসে এবার আসে এত পরিষ্কার বিষয়গুলো এরপরেও মুসলমান আকিদা বিশ্বাস করে পীর তার আল্লাহকে পাওয়া যাইবে না দুনিয়ার দজের কাছে কিছু বলতে উকিল ধরা লাগবে এই উকিলের ঠিকাদার নিয়ে আছে বিশ্বাস না আল্লাহ তারা কি মারাত্মক ভাবে বলে দিয়েছেন পরিষ্কার আয়াত সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া কেয়ামতের মাঠে আল্লাহ তারা তাদেরকে অনুমতি দিবে তারা সুপারিশ করতে পারবে এছাড়া কেউ দুনিয়ায় বলতে পারে যে সুপারিশ করবে ওই পীর তার সম্পর্কিত আকিদে বিশ্বাস করতে হবে সুপারিশ করবে ওই বেলা নিজে যে না হবে তার কোনো খবর আছে ও যে মাদ্রাসার টাকা মসজিদের টাকা এতিম গরিবদের টাকা নিয়ে বড় বড় হাউজিং করেছে বড় বড় বিল্ডিং করেছে মার্কেট করেছে এই হিসেব দিয়ে করে হবে আল্লাহর নবী এরকম সম্পদের পাহাড় করেছিলেন আর বাংলাদেশ সবচেয়ে বড় ভূমিকারা এখন খবর আছে কিছু এই যে বিষয়গুলো আমাদের বুঝতে হবে ইউনুস আলাইহিসালাম ওই মাছের পেটে বসে তাস্তি পড়া শুরু করলেন আওয়াজ চলে গেল আসমানে আপনি মনে রাখবেন আমরা যেরকম দুনিয়াতে বসে আসমানের তারকা দেখি দুনিয়াতে আসমানের ফেরেস তারাও দুনিয়ায় বসে যারা আল্লাহর সত্যিকার তস্তি করে আল্লাহর ইবাদত করে তাদের নূর ইমানের নূর চমকাতে থাকে ফেরেস তারা দেখতে থাকে ইউনুস আলাই ইসলামের আওয়াজ চলে গেছে ফেরে তারা চিনে মোমিনদেরকে যেই মোমিনরা শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভোর রাতে আল্লাহর মাদত করো গোপনে আল্লাহর মাদত করো দুনিয়ার কোনো মানুষ দেখে না আল্লাহ তারা নিজে দেখেন আল্লাহর ফেরে তারা পর্যন্ত দেখতে পায় ওরানে বলা আছে বান্দা যত ন্যাক আমল করে এবং যত ভালো তসবি করে এই সবগুলো আল্লাহ দরবারে উঠে ফেরেস তারা চিনত ইউনুসকে সবসময় তার আমল উঠত তাকে শুনত আজকে একটা চিকুন আওয়াজ শোনা যাচ্ছে গোলার আওয়াজ কম শোনা যাচ্ছে আওয়াজটা ফেরেস তারা বললেন আমি বলছি এই ব্যারিস্টারদের আল্লাহ তারা সুযোগ দিয়েছে এরা সুপারিশ করছে আলু ফেরেস্তারা তারা বলল ইয়া রব্বানা গরিবা হে আল্লাহ আমরা একটা ক্ষীণ আওয়াজ শুনতে পাচ্ছি একটা আশ্চর্যজনক স্থান থেকে যা পৃথিবীর থেকে না কোন গোপন জায়গার থেকে আল্লাহ এই আওয়াজটা কার আব্দি ইউনুস আল্লাহ বললেন এটা আমার বান্দা ইউনুসের আওয়াজ আসামি সাহাবিস্তুফি বাসুল হলুদ ফিল বাহার সে আমার কিছু অন্যায় করেছে আমি সেজন্য গ্রেফতার করে জেল খেলা দিয়েছি মাছের পেটে তাকে মাছের পেটে আমি জেলে ঢুকিয়ে দিয়েছি তাহাবি স্তৌফি বাতিল হৌসুল বাহার তাকে এদের কাছে থেকে দেখবেন আপনারা আলু গ্রেফতার বলল আল আব্দুল সালেহ আল্লাহ কান ইয়াসাদু ইলাইকা মিন হুফিকুল্লি আমার আইলাত আমাল সালেহ ইউনুস ওই লোকটা সে আপনার নেক বান্দা যার সকাল সন্ধ্যা প্রতিদিন ন্যাক আমল আসমানে উঠত আল্লাহ বলেন কলা নাম হা হ্যাঁ, সেই ইউনুসি কালা তারা সুপারিশ করলেন ব্যারিস্টার পাওয়া গেছে আমল করলে তারপরে ওই ব্যারিস্টার সুপারিশ করবেন সুপারিশ করলো ফামার আল খোদ অবশ্যই ব্যারিস্টাররা আমেরিকা আর কোনো বিশ্ববিদ্যালয় পড়া না লন্ডনের বিশ্ববিদ্যালয় পড়া না এরা কোনো স্কুল কলেজের পড়া না এরা কার দরবারে এটা মনে রাখতে হবে ওরকম আল্লাহ নিজেই নিয়োগ করে দেন ব্যাপারে তাদের সুপারিশ কবুল হল মাছ তাকে নদীর কিনারায় নিয়ে ফেলে দিল আল্লাহ তারা বললেন এরপরে বলছে আমি যে কথাটা বলার জন্য লম্বা কথাগুলো বললাম আল্লাহ তারা বলছেন আমি কেন ইউনুসকে মুক্তি দিলাম বন্দি থেকে রক্ষা করলাম কেন আল্লাহ বলছেন যদি এই আলাই আলাইহিসালাম মাছের পেটে বসে আল্লাহর তাসবি না করত আল্লাহর তাসবি যারা করে তাদের অন্তর্ভুক্ত না হতো তাহলে তাহলে কেমন পর্যন্ত তাকে মাছের পেটে অবস্থান করতে হতো বোঝা গেল আল্লাহ বলছেন সে যেহেতু আল্লাহ তাসবি করেছেন আল্লাহ সেজন্য তাকে মুক্তি দিয়েছেন আজকেও যদি মমিনরা সত্যিকার অর্থে এক আল্লাহর তাস্তি করে এক আল্লাহর মহত্ব গায় এক আল্লাহ পরিমাণ আমি সাহায্য করা মালিককে আল্লাহ তারা দুনিয়ার বন্দি সালাতে মুক্তি দিবেন এই জন্য সুরা ইউনুস এই আয়াত আমাদেরকে অনেকটা চেতনা যোগায় বিপদে আপদে এবং দুনিয়ার নির্যাতন নিপীড়ন এই সবগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাসুল সাল্লাম এজন্য সাহাবাই কালামদেরকে শিক্ষা দিয়েছেন যে দাওয়াত জুন্নুন আল্লাতি দাহা ফি বাতন হুদ জুন্নুন মানে হচ্ছে ইউনুস নাম জু মানে ওয়ালা নুন মানে মাছ মাছের পেটে অবস্থানকারী তো এই মাছের পেটওয়ালা মানে ইউনুস আলাহ ইসলাম বলছেন যে দোয়া মাছের পেটে বসে করেছিলেন সেই দোয়া হচ্ছে কোন মুসলমান যখন কোন বিপদে পড়ে এই দোয়া পড়বে মনে প্রাণে বিশ্বাস করে ইল্লাহ ইস্তাজাব আল্লাহ তারা অবশ্য অবশ্যই তার দোয়া কবুল করবেন এই জন্য আমাদের মনে রাখতে হবে আজকে যে বিষয়গুলো আলোচনা করা হলো আমাদের একটা বিষয় ছিল প্রথম যে আল্লাহ তারা আমাদের জন্য শুভ পরিণতি রেখেছেন দ্বিতীয় নাম্বার আলোচ্য বিষয় ছিল আল্লাহর ওয়াদা আল্লাহ আপনাকে রক্ষা করবেন মোমিনদেরকে রক্ষা করবেন সেজন্য আল্লাহর এবারত আল্লাহ তাসবি করতে হবে আল্লাহর উপর পূর্ণ ইমান রাখতে হবে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ সুহান আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তফিক দান করুন আমিন অসল্লাহ তাল মোহাম্মদ আলিহি আজমাইন